নিকি গ্রামাঞ্চলের এক খামারে বড় হয়েছে ওর বাবা মা চাষি ছিল ও কখনো স্কুলে যায়নি এটা তোমার জন্য নিকি হ্যাঁ ধন্যবাদ নিকি আমরা চাই তুমি দেশের সেরা স্কুলে যাও হ্যাঁ কিন্তু তাতে তো অনেক খরচ হবে তুমি ও নিয়ে কিছু ভেবো না বাবু তুমি শুধু নিজের সেরাটা দাও তাই নিকি দেশের সেরা স্কুলে গেল আর এদিকে ওর বাবা মা খুব পরিশ্রম করত ওর স্কুলের খরচ চালাবার জন্য কিছু মাস পর নিকি ফিরে এলো খামারে ওর ছুটি কাটাতে বাবা মা এরা আমার সবচেয়ে ভালো বন্ধু হ্যালো বাচ্চারা স্বাগত আমাদের খামারে নিকির বাবা মা ওর বন্ধুদের খুব খুশি মনেই স্বাগত জানালো একদিন নিকির এক বন্ধু ওর বাবা মাকে একটা বই দেখালো যখন বন্ধুটা শুনল নিকির বাবা মা নিরক্ষর তখন ও খুব হাসাহাসি শুরু করে দিল তোমরা কি জানো নিকির বাবা মা লিখতে পড়তে জানে না ওরা স্কুলেই যায়নি কখনো হ্যাঁ? নিকি খুব অপমানিত হলো তোমরা কেন আমার বন্ধুদের বলেছো যে তোমরা লিখতে পড়তে জানো না সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে নিকির বাবা মা খুব কষ্ট পেল কিন্তু তারা কোনো কথা বলল না কিছুদিন পর নিকি খুব অসুস্থ হয়ে পড়ল ওকে অনেক দিন ঘরে থাকতে হলো আমার বন্ধুদের টাকা উচিত ওরা এলে আমার খুব ভালো লাগবে নিকি বন্ধুদের জন্য অপেক্ষা করল কিন্তু কেউই ওকে দেখতে এলো না নিকি খুব হতাশ হলো কিন্তু ওর বাবা মা ওকে খুব যত্ন করল ওরা নিকিকে পুষ্টিকর খাবার খাওয়ালো আর সর্বক্ষণ ওর সাথে থাকলো এবার নিকি বুঝতে পারল ওর বাবা মা কত কষ্ট করেছে ওর জন্য আমি খুব দুঃখিত মা চিন্তা করো না বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো আমরা সবসময় তোমার পাশেই থাকব নিকি স্কুলে ফিরে গিয়ে খুব মন দিয়ে পড়াশুনো করলো আর সে ডাক্তার হল সে একটা বড় বাড়ি কিনে বাবা মাকে নিজের কাছে এনে রাখলো আর ওর সাথে যারই দেখা হতো তাকেই বাবা মাকে সব সময় ভালোবাসার কথা বলতো